বাংলা মানবতা সমাধান الله الله يا ربي يا الله الله يا ربي رسول الله محمد رسول الله أرجو رضاك يا আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বাদা আম্মা বাদু পিস টিভি বাংলার দূরের ও কাছের তথা বিশ্বের আহ, বিভিন্ন অবস্থানে অবস্থানরত সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নৈমিত্তিক আয়োজনে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে জানাচ্ছি আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদের সামনে আকিদা এই বিষয়ের আলোকে অনেকগুলো পর্বভিত্তিক আলোচনা ইতিমধ্যেই সম্পন্ন করেছি ফলিল্লাহিল হাম আমরা বর্তমান আলোচনায় বেদাতের ভয়াবহ পরিণতি সম্পর্কে উম্মাতে মুসলিমাকে একটি ইনফরমেশান বা রাসুলের বাণী পৌঁছে দিতে চাই এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয় যাতে আমাদের আসে এবাদত বন্দিগিতে ইসলাহ আসে আমাদের ইমান আকিদার নিরাপত্তা এই ধারাবাহিকতাই আপনাদের সামনে আজকে সালাতের উপরে আরও একটি আলোচনা পেশ করতে যাচ্ছি যা হবে নাফল সালাদ জানাজার সালাদ ইদায়নের সালাদ ইত্যাদি ইত্যাদি আর এই গুরুত্বপূর্ণ আলোচনায় আজকে যারা প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আমন্ত্রিত হয়েছেন তাদের পরিচয় বলে দিচ্ছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ মুজফর বিন মহসেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শেখ ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন তাহলে আমরা এ পর্বে প্রথমেই যাচ্ছি শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আবাদা সম্মানিত দর্শক মন্ডলী আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি তা হচ্ছে বিদাত যা মানুষের ধারণায় নেকির কাজ যা পরিহার করা একান্ত জরুরি এই জন্য যে তা মানুষ নেকির কাজ মনে করে করছে অথচ তা রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যত নীতিকে উপেক্ষা করা হচ্ছে যা মানুষের জন্য একটা ভয়াবহ ব্যাপার কেননা রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মান আওয়া মোহদাসান লা ইকবাল আনহ আদল ও সার্ফ কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার নফল এবাদাত এবং ফরজ এবাদাত কোনোটাই কবুল হবে না কাজেই আমাদের বিদাতকে পরিহার করা একান্ত জরুরি আমরা সলাত আদায় বিভিন্ন পর্যায়ে বিদাতের আশ্রয় নিয়ে থাকি আমরা সলাত আদায় করব ফরজ সলাত যেমন আদায় করব তেমন নফল সলাতও আদায় করব। যেমনটি রাসুল সাল্লাহ আলি সাল্লাম করেছেন তার যেমন একটি আমরা বলি যে আবদুল ইবনে ওমর রাজিয়াল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন দিনে রাতে কেউ যদি বারো রাকাত নফল সলাত আদায় করে তাহলে প্রতি নফল সমান তার জন্য জান্নাতে একটি ঘর বানানো হবে রসুল সাল্লাহ সাল্লাম এই বিধানটি এইভাবে পেশ করেছেন চার রেখাত হলে জোহরের পূর্বে দুই রেখাত পরে মাগরেবের পরে দুই রেখাত এশার পরে দুই রেখাত হজরের পূর্বে দুই রেখাত এই হলো বারো রাকাত অবশ্য অন্য বর্ণনাতে এভাবে এসেছে ওম হাবিবা রাজি আল্লাহ তালা আনহা বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেউ যদি জোহরের আগে চার পরে চার পড়ে তাহলে আল্লাহ তালা তার উপরে জাহান্নামকে হারাম করে দিবেন বর্ণনা এভাবে এসেছে কেউ যদি জোহরের পূর্বে কাত পড়ে পরে কাত পড়ে সলাৎ হবে নেকিও হবে কি তা রাসুল সাল্লাম উল্লেখ করেননি ঠিক অনুরূপী আসরের পূর্বে চার রেখাত এবং দুই রেখাতের কথা স্পষ্ট পাওয়া যায় ঠিক অনুরূপী আপনার এসার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত তাহাজুদের সলাতের একটি বিবরণ পাওয়া যায় একাধিক সহিদিস থেকে বিত্রের ব্যাপারে বিত্রেরও প্রমাণ পাওয়া যায় এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত আরও কিছু বেশি পাওয়া যায় ঠিক অনুরূপ সলাদ দেখা যায় যাকে আমরা চাষ বা আওয়াবিন বা এশরাক বলে থাকি হজরের সলাত আদায় করার পরে যদি ওখানে বসে সূর্য ওঠার পরে দুই রেখাত পড়ে তাহলে তা হবে এশরাক যদি আটটা সাড়ে আটটা এরকম সময়ে পড়ে নয়টা তাহলে তা হবে চাস্ত এটাই যদি সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা এরকম সময়ে পড়ে তাহলে সেটা হবে আপনার আওয়াবিন এরপরেও রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সূর্য ঢোলার সাথে সাথে জোহরের পূর্বে যদি কেউ দুরেকাত সলাত আদায় করে তাহলে তাতে তাহাজুদ সলাতের সমান নেকি পাওয়া যাবে এছাড়াও বোঝা যায় যে যখনই মসজিদে প্রবেশ করবে তখনই দুরেকাত সলাত আদায় করবে সে যেই সময় হোক না কেন মানুষ ক্ষমা চাওয়ার জন্য দুরেকাত সলাত আদায় করবে এটাও বোঝা যায় মানুষ অজু করলে রেখাত সলাত আদায় করবে এটাও বোঝা যায় কিন্তু মানুষ কি ইচ্ছে মতো যখন তখন নফল সলাত আদায় করতে পারে যেমন ধরেন সূর্য ওঠার পরেই হলো তার যা ইচ্ছে পাঁচ ছয় রেখাত আট রেখাত দশ রেখাত পড়তেই থাকলো ঠিক অনুরূপী মাগরীবের পরে ছয় রেখাত দশ রেখাত আট রেখাত অনুরূপী পড়তেই থাকলো ঠিক তাহাজুদের নামে বা তারাবির নামে আট রেখাত বা দশ রেখাত বা বারো রেখাত পর্যন্ত একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত হয় পক্ষান্তরে কেউ যদি বিশ রেখাত বা তিরিশ রেখাত বা চল্লিশ রেখাত পড়ে তাহলে এরকম কি অনুমতি আছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিবরণ পেশ করতে গিয়ে বলতে চাই যে দেখুন যেহেতু সলাৎ আল্লাহকে সন্তুষ্ট করার একটি বড় মাধ্যম যা আমাদেরকে রাসুলের সন্ন্যত অনুযায়ী আদায় করতে হবে এখন যদি আমরা মাগরেবের পরে ছয় রেখাত সলাতুল্লাহ আবিন সলাত আদায় করি আর মনে করি যে এটা সলাত আবিন এটা একটা বারো বছর সলাত আদায় করলে জানে কি হবে তাই হয়ে যাবে এরকমভাবে যদি এই সলাত আদায় করি তাহলে অবশ্যই তা বিদাত ঠিক অনুরূপই আমরা আপনার ওই সূর্য ওঠার পরে জোহর পর্যন্ত যদি ইচ্ছা মতো সলাত আদায় করতে থাকি তাহলে অবশ্যই তা বিদাত হবে আমরা রাসুল সাল্লাহ আলি সাল্লামের পদ্ধতিতে যদি সলাত আদায় করি তাহলে সন্ন্যত হবে শুধুমাত্র ইচ্ছামতো সলাত আদায় করার একটি জায়গা রয়েছে সেটা হলো জুমার দিন জুমার খুদবা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত মানুষ জুমার খুদ্া শুরু হওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো সময়ে মসজিদে গিয়ে সে নির্দ্বিধায় পড়তে থাকবে জাবের রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইসল্লিমা কুদ্দের আল্লাহ সে সলাত আদায় করবে তার পক্ষে যেটা সম্ভব ঠিক অনুরূপী আর একটা জায়গায় দিন রাত সলাত আদায়ের অনুমতি রয়েছে তা হলো কাবা ঘর মক্কায় মানুষ ইচ্ছা মতো দিন রাত সলাত আদায় করতে পারে রাতেও মানুষ সলাত আদায় করলে ইচ্ছা মতো সলাত আদায় করবে এমনটা অনুমতি আমরা দেখতে পাই না কাজেই আমাদের জন্য এটাই সোননাথ হবে যে যখনই আমরা কোনো সলাত আদায় করব অবশ্যই তা রাসুল সাল্লাহ আলি সাল্লামের সোননাথ অনুযায়ী হবে তাহলে আমাদের ফলাফল হবে ভালো অনুমোদিত পন্থায় সেটা হওয়াটাই বাঞ্ছনীয় যে আরো কিছু সালাত এখানে আছে সমাজে পড়া হয়ে থাকে একটা হলো পনেরো শাহবানের রাত্রিতে সালাতুল আলফিয়া বলা হয় এক হাজার রাকাত সালাত একশো রাকাত সালাত তারপরে সাতাশে রজব সালাত পড়া হয় সালাত পড়া হয় মেরাজের সালাত নাম অনেক সালাত পড়া হয়ে থাকে এগুলো সালাতের কোনো ভিত্তি নেই জি এগুলো বিদাত আমল যদি এগুলো বিদাতি আমল যদি ভিত্তি না থাকে সালাতের ওই সালাত যদি মৃত্যু পর্যন্ত পড়ে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বরং একটা হাদিস পাওয়া যায় হুজাই ফরাজ আনহু একজন ব্যক্তিকে দেখছিলেন সালাত আদায় করছে জিজ্ঞেস করছে তুমি কতদিন থেকে সালাত আদায় করো যে নাসাইয়ের মধ্যে আসছে বলছে জোয়ার বাই না সানা আনুমানিক চল্লিশ চল্লিশ বছর যাবৎ বলছে চল্লিশ বছর শুধু লাউ মুত্তা আল্লাহ দেখি মুত্তা আল্লাহ গাইরুল ফিতরাতে আল্লাহ ফাতার আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর না মরা পর্যন্ত তুমি যদি এইভাবে সালাত আদায় করো এরপরেও তুমি এই নীতির উপরে এই নতুন মধ্যে মারা যাও তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের বাহিরে মারা যাবে উম্মত হয়ে মৃত্যুবরণ করতে পারবে না এখানে আর একটা বিষয় লক্ষণীয় সালাত পড়তে হবে ওইভাবে যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়েছেন তার দেখানো পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি ঈদের সালাত দুই রাকাতের কাছে বেশি করে পড়তেছে চার রাকাত পড়ে তাহলে হবে না আবার যদি কম পড়তে চাই বেতের এক রাখাত ঈদে এক রাখাত পড়বো তাহলে হবে না তাহলে হবে যেভাবে পড়েছে মূলত রাসুল সাল্লাহ সাল্লামের সোননাথকে মানতে হবে যে স্থানে তিনি পড়েছেন ওই স্থানে যে সময়ে করেছেন ওই সময়ে যে পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিতে যে সংখ্যক করেছেন ওই সংখ্যক যে পরিমাণ করেছেন ওই পরিমাণে করতে হবে এই পাঁচটি শর্তকে আমরা মূল্যায়ন যদি করতে পারি তাহলে পদ্ধতি হবে যেটা শেখ আব্দুর রাজাক সাহেব বলছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সব সালাদকে তিনি নিয়ে আসছেন এই জায়গায় একটার পর একটা তবে আমি আর একটা ব্যতিক্রম একটা কথা বলতে চাচ্ছি এখন যে সালাদ প্রচলিত আছে সমাজে এই সালাদ আমাকে মাপতে হবে সহি হাদিসের অনুযায়ী যদি হলো মাপকাঠি জি ওটা হলো মাপকাঠি এটা হলো মিজানুল আকবার সবচেয়ে বড় মিজান মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে সালাদটা এখন পড়া হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লার দৃষ্টিতে পুরো সালাদটাই যেন বেদাতি সালাদ পুরো কারণ তিনি বলছেন যে তুমি যদি বাগদাদের একশো মসজিদে সালাদ আদায় করো মা ওয়াজাত্তা সলাত রসুলিল্লাহ সাল্লা সাল্লাম কোনো মসজিদে রাসুলের সালাদ পাবো না সালাদ ফত্তাকুল্লাহ হাফি সলাতেকুম সলাতা সাহেবিকুম তোমরা তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের সাথীদের বন্ধুদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কথাটা অন্তত তিনি দুইশো একচল্লিশ হিজড়ির আগে বলেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা সেটা হলো ওয়ার্কাউ মার রকিন বলে অর্থাৎ আচ্ছা, রুকুকারীদের সাথে রুকু করো সেজদাকারীদের সাথে সেজদা করো এই কথা উল্লেখ করার মাধ্যমে সালাতে রুখটাকে নষ্ট করা হয়েছে এখানে কোন কারণটা আসলো তাদিলে আরকানটা সালাতে না থাকার কারণে আজকে সালাদটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতির বাহিরে চলে গেছে যেমন কেউ কেউ মল্লিত তৈরি করেছে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 নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা আবু হুরেরা রাজিয়াল্লাহ তাল আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারবো না সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ হাজার সাতশো পঁয়ষট্টি আল্লাহ আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে কোরআন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে রুলুমুল কোরআন শিরোনামে রুলুমুল কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক শ্রোতা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসতে পারলাম আলিল্লাহ ইলহাম আরও কিছু সালাদ এখানে আছে সমাজে পড়া হয়ে থাকে একটা হলো পনেরো শাহবানের রাত্রিতে সালাতুল আলফিয়া বলা হয় এক হাজার রাকাত সালাত একশো রাকাত সালাত তারপরে সাতাশে রজও সালাত পড়া হয় সালাত পড়া হয় মেরাজের সালাত নাম অনেক সালাত পড়া হয়ে থাকে এগুলো সালাতের কোনো ভিত্তি নেই জি এগুলো বিদাত আমল যদি এগুলো বিদাতি আমল যদি ভিত্তি না থাকে সালাতের ওই সালাত যদি মৃত্যু পর্যন্ত পড়ে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না বরং একটা হাদিস পাওয়া যায় হুজাই ফরাজ একজন ব্যক্তিকে দেখছিলেন সালাত আদায় করছে জিজ্ঞেস করছে তুমি কতদিন থেকে সালাত আদায় করো যে নাসাইয়ের মধ্যে আসছে বলছে জোয়ার বাই না ছানা আনুমানিক চল্লিশ চল্লিশ বছর যাবৎ বলছে চল্লিশ বছর শুধু মুত্তা আল্লাহ হা দেহি মুত্তা আল্লাহ গাইল ফিতরাতে আল্লাহ ফাতার আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর না মরা পর্যন্ত তুমি যদি এইভাবে সালাত আদায় করো এরপরেও তুমি এই নীতির উপরে এই নীতির মধ্যে মারা যাও তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মতের বাহিরে মারা যাবে উম্মত হয়ে মৃত্যুবরণ করতে পারবে না এখানে আর একটা বিষয় লক্ষণীয় সালাত পড়তে হবে ওইভাবে যেভাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পড়েছেন তার দেখানো পদ্ধতিতে যদি কোনো ব্যক্তি ঈদের সালাত দুই রাকাতের কাছে বেশি করে পড়তেছে চার রাকাত পড়ে তাহলে হবে না আবার যদি কম পড়তে চায় বেতের এক রাখাত ঈদে এক রাখাত পড়বো তাহলে হবে না তাহলে হবে যেভাবে পড়েছে মূলত রাসুল সাল্লাহ সাল্লামের সোননাথকে মানতে হবে যে স্থানে তিনি পড়েছেন ওই স্থানে যে সময়ে করেছেন ওই সময়ে যে পদ্ধতিতে করেছেন ওই পদ্ধতিতে যে সংখ্যক করেছেন ওই সংখ্যক যে পরিমাণ করেছেন ওই পরিমাণে করতে হবে এই পাঁচটি শর্তকে আমরা মূল্যায়ন যদি করতে পারি তাহলে পদ্ধতি হবে যেটা শেখ আব্দুল রাজাক সাহেব বলছিলেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সব সালাদকে তিনি নিয়ে আসছেন এই জায়গায় একটার পর একটা তবে আমি আর একটা ব্যতিক্রম একটা কথা বলতে চাচ্ছি এখন যে সালাদ প্রচলিত আছে সমাজে এই সালাদ আমাকে মাপতে হবে সহি হাদিসের অনুযায়ী যদি হলো মাপকাঠি জি ওটা হলো মাপকাঠি এটা হলো মিজানুল আকবার সবচেয়ে বড় মিজান মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে সালাদটা এখন পড়া হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লার দৃষ্টিতে পুরো সালাদটাই যেন বেদাতি সালাদ পুরো কারণ তিনি বলছেন যে তুমি যদি বাগদাদের একশো মসজিদে সালাদ আদায় করো মা ওয়াজাত্তা সলাত রসুলিল্লাহ সাল্লা সাল্লাম কোনো মসজিদে রাসুলের সালাদ পাবে না ফাত্তাকুল্লাহ হাফি সলাতেকুম সলাতা সাহেবিকুম তোমরা তোমাদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তোমাদের সাথীদের বন্ধুদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এই কথাটা অন্তত তিনি দুইশো একচল্লিশ হিজড়ির আগে বলেছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা সেটা হলো ওয়ার্কাউ মার রকিন বলে অর্থাৎ রুকুকারীদের সাথে রুকু করো সেজদাকারীদের সাথে সেজদা করো এই কথা উল্লেখ করার মাধ্যমে সালাতে রুখটাকে নষ্ট করা হয়েছে এখানে কোন কারণটা আসলো তাদিলে আরকানটা সালাতে না থাকার কারণে আজকে সালাদটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পদ্ধতির বাহিরে চলে গেছে যেমন কেউ কেউ মূলনীতি তৈরি করেছে লায়াজুজু ইলহাকু তাদিল আরকান পাহুয়া তমান ইউনাফি সালাহ বাইনা রুকুয়ে ও সুজুদ ওবাদ আল কৌমাতে জি শেখ মুজফর বিন মহসিন ধন্যবাদ ডক্টর হাফেজ এ বি এম হিজবুল্লাহ সাহেবকে এ মর্মে আলোকপাত করার জন্য করছি সালাতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে যত নবী এসেছেন সবাইকে সালাত আদায় করতে হয়েছে জাকাত আদায় করতে হয়েছে সম পালন করতে হয়েছে সালাত রাসুল ইবাদা সকল ইবাদতের মূল হচ্ছে সালাত একটা জিনিস স্পেসিফিকলি আমি আপনাদেরকে বলতে পারি আউয়াবিন নামে ছয় রাখাতের একটা নামাজ এটা ভিত্তিহীন আউয়াবিন নামে যে সলাটটা আছে সেই সলাটটা হচ্ছে দিনের বেলা দিনের বেলা যে সলাটটা আছে সেটা আমি পেয়েছি দুই রাকাত থেকে বারো রাকাত পর্যন্ত আছে আব্দুল রাজাক ভাই তো তিন ভাগে ভাগ করছেন বারো রাখাত পর্যন্ত আছে তিন ভাগে ভাগ করতে তিন ভাগে না হোক এক ভাগও যদি পড়ে কোনো একসময় পড়লে ওটার সংখ্যা হ্যাঁ, দুই চার এইভাবে আছে বারো হ্যাঁ, আছে সহিবর্ণ আচ্ছা কিন্তু মাগরীবের পরে নির্ধারিত সংখ্যা নাই কিন্তু সালাতের আপনার কি পদ্ধতি আছে এটাকে কোনো ফজিলত দ্বারা নিয়ন্ত্রণ করা হয়নি আমি আপনার সাথে কথা যোগ দিই একটা কথা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, করা যেতে পারে যে কোনো সালাত সালাত আদায় করা যাবে সালাতুর তৌবা একটা সালাত আছে বিপদগ্রস্ত একজন ব্যক্তি সালাত করবে যখন বিপদে পড়বে তখন সালাত আদায় করবে সালাতের নিষিদ্ধ ওয়াক্ত ব্যতীত সালাত আদায় করা যাবে না সেটা নয় এই কথা বলা হচ্ছে এই কথা বলা হচ্ছে না আমার ছেলে অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছে হঠাৎ করে এখন আমি দুই রাকাত সালাত আদায় করতে পারবো করে আল্লাহর কাছে দোয়া করতে অবশ্যই পারবো এক আমি একটা জিনিস চাইবো আল্লাহর কাছে ক্ষমা চাই এখন দুই রাখাত সালাত আদায় করব করে চাইবো এখন যেটা ঘটছে সেটা হলো নির্ধারিত কোনো ব্যক্তি আপনিও একটা কথা বলেছেন সেটা হলো যে ফজিলত বর্ণনা করে নির্দিষ্ট কোনো সালাত নেই যেমন আমরা একটা জিনিস দেখব যে এই সালাত আম যখন ইচ্ছা তখন পড়তে পারবো যেগুলো বলো সালাদ তো বা সালাতুল ইস্তেকফার আমি সালাতুল নামকরণ বাদ হ্যাঁ, দিয়ে হ্যাঁ, আমি বলছি হ্যাঁ, আম আম নফল তাহলে কথায় কোনো অমিল নেই যে কোনো নফল একটা বিষয় একটা বিষয় এখানে যেহেতু বিষয়টা সালাতের নিঃসন্দেহে আমাদের হতে হবে এখানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে টোটাল নস থাকতে হবে যার কারণে সালাতের প্রসঙ্গে যত বিধান এসেছে পৃথিবীর আর অন্য কোনো প্রসঙ্গে এত বিধান এত আলোচনা কিছু আসেনি কারণটা হলো সালাদটা জিব্রিল আমিনের মাধ্যমে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নবী মোহাম্মদ উপর যেখানে কোনো মাধ্যম ছিল এখানে কোনো মাধ্যম ছিল না এটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং সালাতের ক্ষেত্রে যত কঠোরতা কিছু কিছু বিষয় সালাতের ক্ষেত্রে দেখা যায় আল্লাহ নবী এতটুকু বরদাস্ত করেননি যদি পদ্ধতির ব্যাপারে এতটুকু বরদাস্ত না করেন তাহলে আকাতের ব্যাপারে বরদাস্ত কেন করবেন যেমন হ্যাঁ, ঠিক আছে শেষ করে সেটা হলো এই রসুল সাল্লাম বললেন তোমরা কাতার সোজা করো সালাদ শুরু করবেন সহি মুসলিম হাদিসটা একজন ব্যক্তির বুকটা একটু বেড়ে আগে আছে একটু এগিয়ে গেছে ঘুরেই বলছেন যে তোমরা কাতার সোজা করো হ্যাঁ, হয় তোমরা কাতার সোজা করবে নয়তো আল্লাহ তোমাদের চেহারাকে পরিবর্তন করে দিবেন কথাটা খুব শক্ত কেবল কাতার তো সোজা বুকটা বেড়ে গেছে তাই রসদ সরসান রাগটা হাদিসে বললেন যে সুপু সুপু বা কুমালা তাখতালিফু তোমরা কাতার সুজু করো তোমরা পার্থক্য করে অর্থাৎ পৃথক হয়ে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ানো না ফতাখতালিফু বকুম যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে দাঁড়াও তোমাদের অন্তরটা বিচ্ছিন্ন হয়ে যাবে কথাগুলো ছিল খুব হার্ড শক্ত কথা বুঝা যাচ্ছে এটা সেই ক্ষেত্রে রসুল্লাহ সাল আলী আসাল্লাম যখনই কোনো এইরকম বিষয় দেখতেন তখনই জিজ্ঞেস করতেন যেমন একটা প্রমাণ পাওয়া যায় হজর সালাতের পরে এক ব্যক্তি সালাত আদায় করছিলেন কি ব্যাপার যে ফজর সালাত তো দুই রাখাত আর তুমি আবার আর দুই রাখাত পড়ছে কেন এ কোথায় থেকে পেল এই হাদিস প্রমাণ করো ওই ব্যক্তি যখন বলল যে আল্লাহ নবী আগে আমি দুই রাখাত পড়তে পারি তাই পড়লাম সাকাতা আল্লাহ চুপ করে গেলেন তাহলে এই কথাটা প্রমাণ যে কোনো সময় যে কোনো নামাজ কাতে মানহিয়া ছাড়া না যে কোনো সলাপ পড়া যাবে না দলিল ছাড়া আচ্ছা এরপরে আসেন যে একটা বিষয় আছে এটা মারাত্মক রজব মাসে কোনো আমলই নেই খামাখাই সলাপ নিয়ে কিন্তু লাভ রজব মাসের প্রথম বৃহস্পতি বলে আমল আছে সলাতুর রাগায় বলে এটাকে এটা করতে এটা কোনো ভিত্তি নেই এটা শেষ আসেন এবার শাহবান মাসে লেলাতুন্নিসমিন শাহবান লেলাতুন্নিসমিন শাহবানের ফজিলত আছে কিন্তু এর মধ্যে নির্ধারিত কোনো ইবাদত নাই ঠিক কথা শেষ আমরা শেষ পর্যায়ে চলে আসলাম এই আলোচনা পর্বের সুপ্রিয় দর্শক শ্রোতা এবং আমি সম্মানিত আলোচকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমরা বিশেষ ব্যাপারে বিতর্কে জড়িয়ে পড়াটা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে দিনের সঠিক ইনফরমেশনটা পৌঁছে দেওয়া হ্যাঁ অনেক বিষয় আছে যা আমখতালাফি বা বিতর্কিত সে ব্যাপারে যদি কেউ সেটা এখতেয়ার করেন আমরা তার কনসেপশনে আঘাত করতে চাইব না আমরা চাইব যে কোরআন ও সুনার অধিক কাছাকাছি বিষয়গুলো আমরা গ্রহণ করলে বেদাত মুক্ত হতে সবচেয়ে বেশি সুবিধা হবে আর যেগুলো ডাইরেক্ট নচের সঙ্গে মেলে না সেগুলো পরিহার করে চলার অভ্যাসটাই সবচাইতে আমার মনে হয় অধিক নিরাপত্তার জন্য বেশি সহায়ক সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা এখানেই আমরা এ পর্বের পরিসমাপ্তি টানতে চাচ্ছি এর পরবর্তী পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই এ, বিদায় নিচ্ছি সুবাহানাকা আল্লাহমা وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم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 প্রতি সোমবার মঙ্গলবার রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? The space to talk In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়